রেস্তোরাঁ আর হোটেলগুলি রমজানেতে বন্ধ চাই রমজানেতে পর্দা লাগাই হোটেলে আর রেস্তোরাঁয় রেস্তোরাঁ আর হোটেলগুলি রমজানেতে বন্ধ চাই রমজানেতে পর্দা লাগাই হোটেলে আর রেস্তোরাঁয় রেস্তোরাঁ আর হোটেলগুলি রমজানেতে বন্ধ চাই রমজানেতে পর্দা লাগাই হোটেলে আর রেস্তোরাঁয় সারা বছর দেয় না পর্দা রেস্তোরাঁর হোটেলে রমজানেতে পর্দা দেখি সকাল দুপুর বিকালে সারা বছর যায় না পর্দা রেস্তোরাঁর হোটেলে রমজানেতে পর্দা দেখি সকাল দুপুর বিকালে রমজানেতে দিনের বেলায় হোটেলগুলো বন্ধ চাই রমজানেতে দিনের বেলায় হোটেলগুলো বন্ধ চাই রমজানেতে পর্দা লাগাই হোটেলে আর রেস্তোরাঁয় রেস্তোরাঁ আর হোটেলগুলি রমজানেতে বন্ধ চাই রমজানেতে পর্দা লাগাই হোটেলে আর রেস্তোরাঁয় রেস্তোরাঁ আর হোটেলগুলি রমজানেতে বন্ধ চাই রমজানেতে পর্দা লাগাই হোটেলে আর রেস্তোরাঁয় পর্দার ভিতর ঢুকে কেহ পেট ভরে পান করে বাহির হইয়া ওরাই আবার রোজার বান ধরে পর্দার ভিতর ঢুকে কেহ পেট ভরে পান করে বাহির হইয়া ওরাই আবার রোজার বান ধরে ওরা আবার ইফতারিতে মজা করে ইফতার খাই ওরা আবার ইফতারিতে মজা করে ইফতার খাই রমজানেতে পর্দা লাগাই হোটেলে আর রেস্তোরাঁয় রেস্তোরাঁ আর হোটেলগুলি রমজানেতে বন্ধ চাই রমজানেতে পর্দা লাগাই হোটেলে আর রেস্তোরাঁয় রেস্তোরাঁ আর হোটেলগুলি রমজানেতে বন্ধ চাই রমজানেতে পর্দা লাগাই হোটেলে আর রেস্তোরাঁয় চায়ের দোকানে দেখি পর্দা চতুর্দিকে পর্দার ভিতর খেয়ে পরে সিনেমা যে দেখে চায়ের দোকানে দেখি পর্দা চতুর্দিকে পর্দার ভিতর খেয়ে পরে সিনেমা যে দেখে রমজানেতে চায়ের দোকান দিনের বেলায় বন্ধ চাই রমজানেতে চায়ের দোকান দিনের বেলায় বন্ধ চাই রমজানেতে পর্দা লাগাই হোটেলে আর রেস্তোরাঁয় রেস্তোরাঁ আর হোটেলগুলি রমজানেতে বন্ধ চাই রমজানেতে পর্দা লাগাই হোটেলে আর রেস্তোরাঁয় রেস্তোরাঁ আর হোটেলগুলি বলি রমজানেতে বন্ধ চাই রমজানেতে পর্দা লাগাই হোটেল আর রেস্তোরাঁ রেস্তোরাঁ আর হোটেল হোটেলগুলি রমজানেতে বন্ধ চাই রমজানেতে পর্দা লাগাই হোটেল আর রেস্তোরাঁ রেস্তোরাঁ আর হোটেল হোটেলগুলি রমজানেতে বন্ধ চাই রমজানেতে পর্দা লাগাই হোটেল আর রেস্তোরাঁ